মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে হয়েছে তার আগমন মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে হয়েছে তার আগমন মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান নভে বাঁকা চাঁদ উঠল যাবে খুশির জোয়ারে ভাসল সবে নভে বাঁকা চাঁদ উঠল জবে খুশির জোয়ারে ভাসলো সবে নভে বাঁকা চাঁদ উঠল জবে খুশির জোয়ারে ভাসলো সবে সারা ধারা যেন ভরে গেল সারা ধারা যেন ভরে গেল সারা ধারা যেন ভরে গেল রহমতেরি পয়গাম মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান রহমত মগফেরাত নাজাত নিয়ে এসেছে ধারায় আবার ফিরে রহমত মগফেরাত নাজাত নিয়ে এসেছে ধরায় আবার ফিরে রহমত মগফেরাত নাজাত নিয়ে এসেছে ধরায় আবার ফিরে খোদার দেয়া সে তো মহা করুণা খোদার দেয়া সে তো মহা করুণা খোদার দেয়া সে তো মহা করুণা গুনা মাফের আয়োজন মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান শাওয়াল মাহের চাঁদ উঠবে যাবে খুশির হাওয়া সবার বইবে মনে শাওয়াল মাহের চাঁদ উঠবে যাবে খুশির হাওয়া সবার বইবে মনে শাওয়াল মাহের চাঁদ উঠবে যাবে খুশির হাওয়া সবার বইবে মনে দুঃখ ভুলে অন্তর সাজাবে দুঃখ ভুলে অন্তর সাজাবে দুঃখ ভুলে অন্তর সাজাবে খোদার মহানুদান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে নব খুশি আর নেকি নিয়ে হয়েছে তার আগম মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মাহে রমজান হো মাহে রমজান নতুন চাঁদে দেখি মাহে রমজান শুনছিলেন আলোড়নের কিশোর শিল্পী রাকিবুল ইসলামের কণ্ঠে আলোড়ন অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন আলোড়ন সুস্থ সংস্কৃতি বিকাশের একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনিও পারেন আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে